মাদ্রাসা মোদের মাদ্রাসা এখানে কোরআন হাদি শিক্ষা দেয়া মাদ্রাসা মোদের মাদ্রাসা এখানে কোরআন হাদি শিক্ষা দেয়া মাদ্রাসা মোদের মাদ্রাসা এখানে কোরআন হাদি শিক্ষা দেয়া এখানে চলে না তো রাজনীতি এখানে চলে না তো দুর্নীতি এখানে চলে না তো রাজনীতি এখানে চলে না তো দুর্নীতি এখানে চলে না তো রাজনীতি এখানে চলে না তো দুর্নীতি এখানে এলমে দিনের তালিম দেয়া হয় মাদ্রাসা মোদের মাদ্রাসা এখানে কোরআন হাদি শিক্ষা দেয়া হয় মাদ্রাসা মোদের মাদ্রাসা এখানে কোরআন হাদি শিক্ষা দেয়া হয় সকাল দুপুর সন্ধ্যারাদের বেশিরভাগ সময় কোরআন হাদিস বুকে নিয়ে অতিবাহিত হয় সকাল দুপুর সন্ধ্যা রাতের বেশিরভাগ সময় কোরআন হাদিস বুকে নিয়ে অতিবাহিত হয় সকাল দুপুর সন্ধ্যা রাতের বেশিরভাগ সময় কোরআন হাদিস বুকে নিয়ে অতিবাহিত হয় এখানে শিখাই না তো বেইনসাফি এখানে শিখাই না তো মুনাফেকি এখানে শিখাই না তো বেইনসাফি এখানে শিখাই না তো মুনাফেকি এখানে শিখাই না তো বেইনসাফি এখানে শিখাই না তো মুনাফেকি এখানে ইনসাফ আদল শিক্ষা দেয়া হয় মাদ্রাসা মোদের মাদ্রাসা এখানে কোরআন হাদি শিক্ষা দেয়া হয় মাদ্রাসা মোদের মাদ্রাসা এখানে কোরআন হাদি শিক্ষা দেয়া বিশ্ব নবীর হাদি সার কোরআনের পাতায় খনি ছাত্র তাদ নজর দে বিশ্ব নবীর হাদি সার কোরআনের পাতায় খনি ছাত্র তাদ নজর দে বিশ্ব নবীর হাদি সার কোরআনের পাতায় খনি ছাত্র তাদ নজর দেব এখানে শিখাই না তো দুর্নীতি এখানে শিখাই না তো চুর ডাকাতি এখানে শিখাই না তো দুর্নীতি এখানে শিখাই না তো চুর ডাকাতি এখানে শিখাই না তো দুর্নীতি এখানে শিখাই না তো চুর ডাকাতি এখানে নৈতিকতার শিক্ষা দেয় মাদ্রাসা আমাদের মাদ্রাসা এখানে কোরআন হাতে শিক্ষা দেওয়া মাদ্রাসা মদের মাদ্রাসা এখানে কোরআন হাদিস শিক্ষা দেওয়া এখানে চলে না তো রাজনীতি এখানে চলে না তো দুর্নীতি এখানে চলে না তো রাজনীতি এখানে চলে না তো এখানে চলে না তো রাজনীতি এখানে চলে না তো দুর্নীতি এখানে এলমে দিনের তালিম দেয়া হয় মাদ্রাসা আমাদের মাদ্রাসা এখানে কোরআন হাদি শিক্ষা দেয়া হয় মাদ্রাসা আমাদের মাদ্রাসা এখানে কোরআন হাদিস শিখা দেয় মাদ্রাসা মোদের মাদ্রাসা এখানে কোরআন হাদিস শিখা দেয়